আবু ওয়াইল রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন উসামাহ রদিয়াল্লাহ তাল্লাহ্নকে বলা হলো কত ভালো হতো যদি আপনি ওই ব্যক্তির অর্থাৎ উসমান রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর নিকট যেতেন এবং তার সঙ্গে আলোচনা করতেন উত্তরে তিনি বললেন আপনারা মনে করেছেন যে আমি তার সঙ্গে আপনাদের শুনিয়ে শুনিয়ে বলবো অথচ আমি তার সঙ্গে দাঙ্গা দমনের ব্যাপারে গোপনে আলোচনা করেছি যেন আমি একটি দ্বার খুলে না বসি আমি দ্বার উন্মুক্তকারীর প্রথম ব্যক্তি হতে চাই না আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট হতে কিছু শুনেছি যার পরে আমি কোনো ব্যক্তিকে যিনি আমাদের আমির নির্বাচিত হয়েছেন এ কারণে তিনি আমাদের সবচেয়ে উত্তম ব্যক্তি একথা বলতে পারি না লোকেরা তাকে বলল আপনি তাকে কি বলতে শুনেছেন উসামাহ রদেলাহ তালাহু বললেন আমি তাকে বলতে শুনেছি কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে অতপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন আগুনে পুড়ে তার ভুরি বের হয়ে যাবে এ সময় সে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে চারপাশে ঘুরতে থাকে তখন জাহান্নামবাসী তার নিকট একত্রিত হয়ে তাকে বলবে হে অমুক ব্যক্তি তোমার এ অবস্থা কেন তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে আর অন্যায় কাজ হতে নিষেধ করতে সে বলবে আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম বটে কিন্তু আমি তা করতাম না আর আমি তোমাদেরকে অন্যায় কাজ হতে নিষেধ করতাম অথচ আমি তা করতাম এই হাদিসটি গুন্দার রহমতুল্লা আলহী সুবা রহমতুল্লা আলহী সূত্রে আমার রহমতুল্লা আলহী হতে বর্ণনা করেছেন